সিরিজ জিলহজের প্রথম দশ দিন শুরুতেই আমরা আপনাদের সামনে শাইক আহমদ মুসাজিবিল হাফিজাহুল্লার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করব এবং তারপর আমরা সম্পূর্ণ লেকচার সিরিজটির মূল বিষয়বস্তুগুলো সংক্ষিপ্তভাবে জানিয়ে দেওয়ার এবং পরবর্তী পর্বগুলোতে আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ আর্টিকেলটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন প্রথমেই আমরা আল্লাহর নিকট সুক্রিয়া আদায় করছি যে তিনি সালাফি সেন্ট্রাল মিডিয়াকে জিলহাজের প্রথম দশ দিনের উপর এই বাংলা অডিও লেকচার সিরিজটি আপনাদের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ অতপর আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল কাফিলা সহ অন্যান্য মিডিয়া এবং সে সকল ভাইদের প্রতি যারা এই লেকচার সিরিজটি প্রকাশে আমাদেরকে অনুবাদ সহ অন্যান্য কাজে সার্বিকভাবে সহায়তা করেছেন আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের সকলের ক্ষুদ্র এই প্রচেষ্টাগুলোকে তিনি কবুল করুন আমিন এখন আমরা আপনাদের নিকট শেখ আহমদ মুসাজিব বিল হাফিজুল্লাহর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করছি শেখ আহমেদ মুসা যিনি বর্তমান সময়ের একজন দুর্লভ এবং হকপন্থী আলিম শেখ আহমদ মুসা জন্ম যুক্তরাষ্ট্রে তার পিতা শেখ মুসা ছিলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই সুবাদে আহমদ মুসা তার শৈশবের বেশ কিছু সময় মদিনাতেই কাটান সেখানে এগারো বছর বয়সে তিনি হিফস সম্পূর্ণ করেন উচ্চ মাধ্যমিক পাশ করার আগেই তিনি বুখারি ও মুসলিম মুখস্থ করেন কৈশোরের বাকি সময়টুকু তিনি যুক্তরাষ্ট্রেই কাটান এবং সেখানেই উনিশশো সালে হাই স্কুল থেকে পাশ করেন পরবর্তীকালে তিনি বুখারি ও মুসলিমের সনদসমূহ মুখস্থ করেন এরপর হাদিসের ছটি কিতাব অর্থাৎ কুতুবুসিদ্দা মুখস্থ করেন তারপর তিনি তার পিতার পদাঙ্ক অনুসরণ করে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সারিয়ার উপর ডিগ্রি নেন আহমদ মুসাজিবিল শেখ ইবনু হুসাইনের তত্ত্বাবধানে অনেকগুলো কিতাবের অধ্যয়ন সম্পূর্ণ করেন এবং তিনি তার কাছ থেকে অত্যন্ত বিরল তাস্কিয়াও লাভ করেন শাইখ বাকর আবু জাইদের সাথে একান্ত দাসে তিনি আল ইমাম ওয়াল মুজাদ্দিদ শাইখ মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব এবং শাইকুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহমাহমুল্লাহ তাদের কিছু কিতাবও অধ্যয়ন করেন তিনি শাইখ মোহাম্মদ মুখতার আল শান্তিতির অধীনে চার বছর ইলম অর্জন করেন হামুদ ইবনু উকালা আর সুয়াইবির অধীনেও তিনি অধ্যয়ন করেন এবং তার কাছ থেকেও তিনি তাজকিয়া লাভ করেন তিনি তার পিতার সহপাঠী শাইখ ইহসান ইলাহি জহিরের অধীনেও পড়াশোনা করেছেন শাইখ মুসা জিব্রিল শেখ ইহসানকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানান শেখ ইহসান সেখানে কিশোর শেখ আহমদ মুসাজি ব্রিলের সাথে পরিচিত হবার পর আশ্চর্য হয়ে তার পিতাকে বলেন ইনশা আল্লাহ আপনি একজন মুজাদ্দিদ গড়ে তুলছেন তিনি আরও বলেন এই ছেলেটি তো আমার বইগুলো সম্পর্কে আমার চেয়েও বেশি জানে শায়েখ আহমদ ব্রিল আর রাহিকুল মাখতুম বইয়ের লেখক শেখ শফিউর রহমান আল মুবারকপুরের অধীনে দীর্ঘ পাঁচ বছর এলম অর্জন করেন এছাড়াও তিনি অধ্যয়ন করেন শেখ মুকবিল শেখ আবদুল্লাহ গুনাইমান শেখ মোহাম্মদ আয়ুব এবং শেখ আতিয়াহ আস সালিমের অধীনে শেখ আতিয়াহ আস সালিম ছিলেন শেখ মোহাম্মদ আমিন আল শানকিতির প্রধান ছাত্র এবং তিনি শেখ আল শানকিতির ইন্তেকালের পর তার প্রধান তাফসির গ্রন্থ আর দাওয়া উল বায়ান এর কাজ শেষ করেন শেখ আহমদ মুসা জিবরিল শেখ ইব্রাহিম আল হুসাইনেরও ছাত্র ছিলেন শেখ ইব্রাহিম ছিলেন শেখ আব্দুল আজিজ ইবনু আবদুল্লাহ ইবনু বাজের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর শাইখ আহমদ মুহাদ্দিদ শেখ হামাদ আল আনসারির অধীনে হাদিস অধ্যয়ন করেন এবং তার কাছ থেকেও তাসিয়া লাভ করেন তিনি শেখ আবু মালিক মোহাম্মদ সাকরার অধীনেও অধ্যয়ন করেন শেখ আবু মালিক ছিলেন শেখ আলবানির অত্যন্ত ঘনিষ্ঠ শায়েক আল আলবানি ওয়াসিয়াতে শায়েক আবু মালিককে তার জানাজার ইমামতি করার জন্য অনুরোধ করেন শায়েক আহমদ মুসা জিবরিল শায়েক মুসা আল কার্নিরও ছাত্র কোরআনের ব্যাপারে শেখ আহমদ ইজাজা প্রাপ্ত হন শায়েক মোহাম্মদ মাবাদ ও অন্যান্যদের কাছ থেকে শায়েক বিন বাজ যুক্তরাষ্ট্রে থাকা বিলাদিল হারামাইনের ছাত্রদেরকে শায়েক মুসা জিব্রিল ও শায়েক আহমদ মুসা জিব্রিলের ইলম থেকে উপকৃত হওয়ার জন্য উৎসাহিত করেন শায়েক আহমদ মুসা জিব্রিল শায়েক বিনের বাজের কাছেও তাসিয়া অর্জন করেন শায়েক আহমদ মুসা জিব্রিলের ব্যাপারে মন্তব্য করার সময় শায়েক বিন বাস তাকে শায়েক হিসেবে সম্বোধন করেন এবং বলেন তিনি আলিমদের কাছে পরিচিত এবং উত্তম আকিদাহ পোষণ করেন শেখ আহমদ মুসা বর্তমানে যুক্তরাষ্ট্রে নিজ পরিবারের সাথে অবস্থান করছেন আল্লাহ তার ইল এবং আমলে বারাকা দান করুন আর সকল প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য এখন আমরা জিলহজের প্রথম দশ দিনের ওপর এই লেকচার সিরিজটির মূল বিষয়বস্তুগুলো সংক্ষিপ্তভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমে আমরা লেকচার সিরিজটি শুরু করব সংক্ষিপ্ত ভূমিকা দিয়ে এরপর আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব যে জিলহাজের দশ দিন আসলে কি কি এমন তাৎপর্য রয়েছে এই দশ দিনের কেন এই দিনগুলো এত বেশি মর্যাদাপূর্ণ এই দিনগুলো কি রমাদানের শেষ দশ দিন হতেও উত্তম সবশেষে আমরা আলোচনা করব এই দশ দিনের কি কি আমল করতে পারি তা নিয়ে যেন আমরা এই লেকচার সিরিজটি শুনে জিলহাজের প্রথম দশ দিনকে সঠিক এবং সর্বোত্তমভাবে কাজে লাগাতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন এ পর্বে আমরা শাহেক আহমদ মুসাজিবুল হাফিজাহুল্লার সংক্ষিপ্ত পরিচিতি এবং জিলহাজ মাসের প্রথম দশ দিনের ওপর এই লেকচার সিরিজটির মূল বিষয়বস্তুগুলো সংক্ষিপ্তভাবে জেনেছি আলহামদুলিল্লাহ প্রথম পর্ব আজ আমরা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা এর উপরে ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ وصل اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين